আকাশে চন্দ্র হাসে সাগরে উতরি ভাসে আকাশে চন্দ্র হাসে সাগরে উতরি ভাসে ধেরাও খেলা করে ধেরাও খেলা করে কাঁধে কাঁধ মিলায়া আল্লাহু আল্লাহু নামের তসবি জপিয়া আল্লাহু আল্লাহু নামের তসবি জপিয়া আকাশে চন্দ্র হাসে সাগরে উতরি ভাসে আকাশে চন্দ্র হাসে সাগরে উতরি ভাসে ধেরাও খেলা করে ঢেরাও খেলা করে কাঁধে কাঁধ মিলায়া আল্লাহু আল্লাহু নামের তসবি জপিয়া আল্লাহু আল্লাহু নামের তসবি জপিয়া আজানের মধুর সুরে সে নামের গুণগান কি যে এক মহাবেশে ভরে যায় মন প্রাণ আজানের মধুর সুরে সে নামের গুণগান কি যে এক মহাদেশে ভরে যায় মন প্রাণ কুতুবাউলিয়া সবার কুতুবাউলিয়া সবার প্রাণ যায় জুড়িয়া আল্লাহু আল্লাহু নামের তসবি জপিয়া আল্লাহু আল্লাহু নামের তসবি জপিয়া আকাশে চন্দ্র হাসে সাগরে উতরি ভাসে আকাশে চন্দ্র হাসে সাগরে উতরি ভাসে ঢেউরাও খেলা করে ঢেউরাও খেলা করে কাঁধে কাঁধ মিলায়া আল্লাহু আল্লাহু নামের তসবি জপিয়া আল্লাহু আল্লাহু নামের তসবি জপিয়া কোরআনের বাণী যখন আসে কান ভাসিয়া মনে হয় সারা খনি শুনি প্রাণ ভরিয়া কোরআনের বাণী যখন আসে কানে ভাসিয়া মনে হয় সারা খনি শুনি প্রাণ ভরিয়া শহীদি কাফে যায় শহীদি কাফে যায় রণ সাজে সাজিয়া আল্লাহু আল্লাহু নামের তসবি জপিয়া আল্লাহু আল্লাহু নামের তসবি জপিয়া আকাশে চন্দ্র হাসে সাগরে উতরি ভাসে আকাশে চন্দ্র হাসে সাগরে উতরি ভাসে ঢেউরাও খেলা করে ঢেউরাও খেলা করে কাঁধে কাঁধ মিলায়া আল্লাহ আল্লাহ নামের তসবি জপিয়া আল্লাহ আল্লাহ নামের তসবি জপিয়া আল্লাহ আল্লাহ নামের তসবি জপিয়া আল্লাহ আল্লাহ নামের তসবি জপিয়া আল্লাহ আল্লাহ নামের তসবি জপিয়া